بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إذا السماء انفطرت আকাশ যখন বিদীর্ণ হইবে وإذا الكواكب انتثرت যখন নক্ষত্র মণ্ডলী বিক্ষিপ্তভাবে ছড়িয়া পড়িবে وإذا البحار فجرت সমুদ্র যখন উদ্বেলিত হইবে এবং যখন কবর উন্মোচিত হইবে তখন প্রত্যেকে জানিবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে ইয়া আইয়ুহাল ইনসানু মা غرك بربك الكريم হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল الذي خلقك فسواك فعدلك যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন في أي صورة ما شاء ركبك যেই আকৃতিতে চাহিয়াছেন তিনি তোমাকে গঠন করিয়াছেন না কখনো না তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাকো অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ কিরামান কাতিবিন সম্মানিত লিপিকর বৃন্দ তাহারা জানে তোমরা যাহা করো পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দে এবং পাপাচারীরা তো থাকিবে জাহান নামে উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো তুম মা أدراك ما يوم الدين আবার বলি কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর